সময়ে নির্ধারিত শব্দে মানুষকে আল্লাহর দিকে সলাতের জন্য ডাকা যেই শব্দের মাধ্যম দিয়ে সলাতের জন্য নামাজের জন্য মানুষকে ডাকা হয় সেটাকে শরীয়তের পরিভাষায় আজান বলা হয় এ মর্মে আল্লাহ তালা বলেন আমানু হে ইমানদারগণ যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছ আল্লাহকে মেনে নিয়েছ এদা নু দিয়ালি সলা যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হবে ফাসাও এলা ধিকিরিল্লাহ তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য সলাৎ আদায়ের জন্য আসো ফাসাও ইলা ধিকিরিল্লাহ তোমরা দ্রুত আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আসো তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ হবে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা আল্লাহকে ডাকার জন্য আসো সম্মানিত দর্শক মণ্ডলী সলাৎ আল্লাহকে ডাকার একটা বড় মাধ্যম এবাদতের জগতে সলাৎ আদায় করে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না আল্লাহ তালা বলছেন তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়ালাধিকুল্লাহ একবার সলাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম অবশ্য শ্যাম পালন করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো মাধ্যম দিয়ে তত সন্তুষ্ট করা যায় না তবে সলাতের মাধ্যমে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এই জন্যই আল্লাহ তালা এখানে বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য সলাৎ আদায় করতে আসো যখনই তোমরা আজান শুনবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজানের বিষয়টি বলছি একটু আল্লাহকে যে সলাতের মধ্যে ডাকা যায় এ ব্যাপারে এক মিনিট একটা ছোট্ট বিবরণ দিয়ে সামনের দিকে যা একটু দেখুন একটা লোক মারা গেলে অজু দিয়ে গোসল দিয়ে জানাজা দেওয়া হয় জানাজার এক পর্যায়ে এমামগন বলে থাকেন এইভাবে আল্লাহ মগফিরাল্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ারাহামহু তুমি তার প্রতি রহমত নাজেল করো অফেহি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকের হো তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অশ্বে মাদ হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও হো বিল মাহি অসাল জল বারাদ কামান একটাই তা সবল আবে জমিনার দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় ওয়াবদেলহু দারান খায়রান মিন দারিহি আল্লাহ তুমি তার যে দুনিয়াতে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও অহালান খায়রান মিন আহলেহি দুনিয়াতে যাই তার পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়াজাউজান খায়রান মিন জাউজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অদখেল হল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও অজমিন আজাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আজাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সম্মিলিত দর্শক মন্ডলী সলাদ যে আল্লাহকে ডাকার বড় মাধ্যম দেখুন একটা নমুনা আপনার সামনে পেশ করলাম আর আজান দিয়ে মানুষকে সলাতের জন্যই ডাকা হয় আবহরায়রা রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সবচেয়ে উঁচু কাঁধের অধিকারী মানুষ হবে যারা আজান দেয় যারা আজান দেয় তাদের কাঁধ হবে সবচেয়ে উঁচু অর্থাৎ তারা সবচেয়ে বেশি মানের হবে তারা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে এখানে এমনিতেই যদি কাঁধকে উঁচু বুঝাই তাহলে তো অনেক সময় গলা লম্বা হলে দেখতে ভালো লাগে না এখানে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা আজান দেয় তারা আল্লাহর দরবারে কেয়ামাতের মাঠে বেশি সম্মান পাবে আনাস রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লা মাদা সৌতিল মজেন ইনসুন ওলা জিন্নুন ওলা শাইউন ইল্লা শাহেদ আল্লাহ ইয়ামল কেয়ামা যখন কোনো মজেন আজান দেয় তার আজান শোনে কোনো জিন আজান শোনে কোনো মানুষ আজান শোনে কোনো বস্তু সেই জিন সেই মানুষ সেই বস্তু তার পক্ষে বিচারের মাঠে সাক্ষ্য দিবে হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী আজানের কত বড় ফজিলত আজানের কত গুরুত্ব এটি কি আমরা জাতিকে বোঝাতে সক্ষম আমরা যদি বোঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা তার আজানটা যত পশু প্রাণী জীব জন্তু জড়বস্তু যা কিছু শুনছে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে দুনিয়াতে মানুষের অনেক আমলই আছে যেগুলো বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে যেমন কেউ যদি আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের মাঠে পক্ষে কথা বলবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে বিচারের মাঠে কোরআন তার পক্ষে কথা বলবে কেউ যদি শ্যাম পালন করে তাহলে শ্যাম বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে কেউ যদি হজ করে বৈধ পয়সাই তাহলে কালো পাথর বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে পক্ষে কথা বলা কত সুবিধে তা আজকে বোঝানো কঠিন তবে এতটুকু আমরা বলি যে আল্লাহর নবী বলেছেন এই সব কিছু মসজেনের পক্ষে কেয়ামতের মাঠে সাক্ষী দিবে পক্ষে কথা বলবে আল্লাহ এ লোকটা ভালো কাজ করেছে আজান দিয়েছে তুমি তাকে জান্নাতবাসী করো তুমি তার পাপকে ক্ষমা করো আনাস রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওয়াল মোয়াজেনা ইউগফার মাদা সৌতেহী মজ্জেনদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অর্থাৎ তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সব কিছুই তার জন্য ক্ষমা চাইবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়াইয়াসাদহু আবেসুন অরতবন মজ্জেনের জন্য ক্ষমা চাইবে যত জড়বস্তু রয়েছে শুষ্ক এবং তাজা যত জড়বস্তু শুষ্ক রয়েছে এবং তাজা রয়েছে সব কিছুই মজ্জেনের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ওয়ালাহ আজরো মিসলেমান সল্লাহ যত মানুষ মহজেনের আজান শোনে সলাত আদায় করবে সমস্ত মানুষ সলাত আদায় করে যত নেকি পাবে এই পরিমাণ নেকি মজেন পাবে সম্মানিত দর্শক মন্ডলী এই বাক্য কি আমরা পরস্পরে বুঝতে পারছি বাক্য আমাদের জন্য যে কত উপকারী আমাদের জন্য যে কত কল্যাণকর আমাদের জন্য যে কত জান্নাতের পথ সুগম করে দেওয়া বাক্য এটা আমাদের বোঝাই মুশকিল আমরা একটু বোঝার চেষ্টা করি না কেন আল্লাহর নবী বলছেন যে আমি আজান দিলাম এতে যদি দশটা মানুষ এসে সলাত আদায় করে ওরা সলাত আদায় করে যত নেকি পাবে আমি নিজেরও নেকি পাবো ওদের দশজনেরও পাবো আমি আজান দিয়ে যদি এক লক্ষ মানুষ সলাত আদায় করে তাহলে এক লক্ষ মানুষ যত নেকি পাবে আমি তাদের সমপরিমাণ নেকি পাব কেউ যদি পাঁচ বছর আজান দেয় তার আজানে যদি মানুষ লক্ষ কোটি সলাত আদায় করে সবার সমান নেকি পাবে এই জন্য তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মান আজানা এসনাতাই আশারাতা সানাত কেউ যদি বারো বছর একটানা আজান দেয় তাহলে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম থেকে তাকে মুক্তি ঘোষণা দেবেন প্রত্যেক আজানের বিনিময়ে তাকে ষাটটি করে নেকি দেওয়া হবে এবং প্রত্যেক একামাতের বিনিময়ে তাকে তিরিশটি করে নেকি দেওয়া হবে তাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হবে এবং প্রত্যেক আজানের বিনিময়ে ষাটটি নেকি আর প্রত্যেক একামাতের বিনিময়ে তিরিশটি নেকি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি দিয়ে বুঝাতে পারি যে আজানের কত নেকি আজান দিলে কত নেকি হবে আজান দিলে আমরা কত কল্যাণ পাব আবু হরাইরা আল্লাহ বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন্নাস ও মাফিন নিদায়ে ও সাফিলাউয়ালে মানুষ যদি জানতো আজানে কি আছে মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি কি হবে এটা যদি মানুষ জানতো তাহলে লটারি ছাড়া তাদের কোনো পথ থাকতো না তারা লটারি করত লাস্তাহামুয়েল তারা লটারি করত সম্মানিত দর্শক মন্ডলী লটারি কিন্তু হারাম যেই লটারিতে জুয়া খেলা হয় সেটা হারাম দশ টাকা দিয়ে আপনি একটা লটারি কিনেছেন যার পরিণাম হলো যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা আপনি দশ টাকা দিয়ে লটারি কিনে চল্লিশ লক্ষ টাকা পেতে চাচ্ছেন এটা হলো হারাম এটা হলো কাবিরা গুণা কিন্তু যে লটারিতে কারো ক্ষতি হয় না সে লটারি বৈধ আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো যে আজান দিলে কি নেকি হবে আর প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে তাহলে তারা লটারি করত এছাড়া পথ থাকতো না সবাই যে আজান দিতে চাইতো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে আপনারা আমাদের সাথেই থাকবেন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ বিরতির পরে আমরা এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমরা যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর ফয়সালা এটাই হচ্ছে কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর নবী বললেন যে তোমরা যদি জানতে যে প্রথম কাতারে কি আছে আর আজানে কি আছে তাহলে তোমরা লটারি করতে লটারি ছাড়া তোমাদের কোনো একটা পদঘাট বের হতো না সম্মানিত দর্শক মণ্ডলী যাতে মানুষের ক্ষতি হয় না তাতে লটারি করা যায় যেমন আমরা জানি যে বোখারি মুসলিমের এক হাদিস এক সম্প্রদায় কোথায় যাওয়ার জন্য একটা স্টিমার ভাড়া করেছিল ফসরা বাজহম ফিয়াসফা লেহা ফসরা বাজহম ফি আলাহা তারা লটারি করে কিছু সংখ্যক লোক হয়েছিল উপরে আর কিছু সংখ্যক লোক হয়েছিল নিচে তো যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা আজাবেহি তখন তারা কষ্ট পায় উপরে পানি আনতে গেলে অসুবিধা হয় তো ওই লোক ফিরে এসে একটা কোড়াল নিয়ে ওই নৌকার নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে ফাতাও তারা উপর থেকে নিচে নেমে এসে বলছে মা লাগ ঘটনা কি তুমি এইভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন ইলেকট্রা বলছে শুনুন আন্তুম তা আজয় তুমি ওলা বোতালি মিনাল মায়ে আপনাদের ওখানে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানির খুব প্রয়োজনও কাজে নিরুপায় হ্যাঁ নিচের দিক ছিদ্র করে পানি বের করছি আল্লাহ নবী বলছেন যে ফাইনা খাজুহ না জুহ অঞ্জন ফসং তারা যদি তার কুড়ালটা কেড়ে নেয় তাহলে তাকেও বাঁচাবে এই স্টিমারে যত লোক আছে সবকে বাঁচাবে ওইন তারা কুহ আর তারা যদি তাকে ছেড়ে দেয় তাহলে আহলাকু হ আহলাকন ফসাহুম তাকেও ধ্বংস করবে যত লোক স্টিমারে আছে সবাকে ধ্বংস করবে হাদিস মুসলিম শরীফের এখানে আমরা বুঝলাম যে লটারি যাতে কোনো মানুষের ক্ষতি থাকে না টাকার কোনো লস থাকে না সেখানে লটারি জায়েজ আল্লাহ নবী বলছেন যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কি আছে আর আজান দিলে কি আছে তাহলে লটারি ছাড়া তাদের কোনো পথ থাকতো না ওয়ালাউ মাহফিল আতামাতে ওয়াল ফজরে মানুষ যদি জানতো ফজরের সলাত আদায় করলে কি নেকি রয়েছে আর এশার সলাত আদায় করলে কি নেকি রয়েছে লা আতাউহুমা ওয়ালাউ হাবুয়ান তাহলে তারা সলাত আদায় করার জন্য দৌড়িয়ে আসতো হামাগুড়ি দিয়ে হলেও মানুষ জানে না যে এশার সলাতে কি রয়েছে আর ফজরের সলাতে কি রয়েছে তাহলে মানুষের পা না থাকলে একেবারে হাঁটুর মাধ্যমে হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে মসজিদে যেত কিন্তু মানুষ তো জানে না কি কল্যাণ রয়েছে যেমনভাবে মানুষ জানে না জোহরের সলাতে কি রয়েছে যেমনভাবে মানুষ জানে না যে আজান দিলে কি নেকি রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে একদা এক ব্যক্তি অভিযোগ পেশ করে বলল আল্লাহর নবী ওল না যারা আজান দিচ্ছে তারা তো আমাদের আগে চলে গেল কল্যাণ তো তাদের জান্নাত তো তাদের হাতে তারা তো সব নেকি নিয়ে নিল তা আমাদের কি হবে আল্লাহ রসুল বলছেন যে কুলু মিসলা মায়া কুলুল মোয়াজ্জেন মোয়াজ্জেন যা বলে তোমরা তাই বলো মোয়াজ্জেন আগে আগে বলছে তোমরা পিছে পিছে বলতে থাকো তাহলে মোয়াজ্জেন যে নেকি পাচ্ছে তোমরা সেটাই পেয়ে যাওয়া আল্লাহ রসুল বললেন যে ফাইন তাহাই তা যখন তুমি আজান শেষ করবে মজ্জেন কথা শেষ করবে ফাসাল তা তখন তুমি চাও যা চাইবে তোমাকে তাই প্রদান করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে একটা জিনিস খুব ভালোভাবে অবগত হই সেটা হচ্ছে এই যে অবশ্যই অবশ্যই আমরা আজান শোনার পরে আমরা কিছু আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি আল্লাহর কাছে কিছু জিকির আজকার করি আল্লাহর নবী বলছেন যে আজানের পরে তুমি যা চাইবে তোমাকে তাই প্রদান করা হবে যদি চো চাওয়া বাদ দিয়ে আমাদের দেশে বিশেষ করে নারীরা যখন আজান শুনে তখন মাথায় কাপড় দেয় তাই না এটা একটা কুপ্রথা এটা একটা কুসংস্কার আজানের সঙ্গে মাথায় কাপড় দিতে হবে কেন আজান শুনে শয়তান পালাই আজান শুনে শয়তান পালাই তাহলে নারী কি শয়তানের সহযোগিতা করছে না কি করতে চাচ্ছে এটা নারীর উচিত সবসময় সে মাথায় কাপড় দিয়ে থাকবে যেখানে কোনো পুরুষ নেই যেখানে তার স্বামী ছাড়া অন্য কেউ নেই সেই জায়গা ভিন্ন এছাড়া সে সবসময় নিজেকে ঢেকে রাখার চেষ্টা করবে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল মারাতা তুকবেলফি সুরাতে শয়তান অতুদ্বেরফি সুরাতে শয়তান নারী শয়তানের আকৃতিতে আসে শয়তানের আকৃতিতে যায় নগ্ন হয়ে থেকে শয়তানের পরিবেশ ধরে থেকে আজান শোনার সাথে সাথে মাথায় কাপড় দিতে হবে এই কুসংস্কার ঠিক নয় সর্বদাই মাথায় কাপড় থাকবে এটাই ঠিক বলছিলাম আল্লাহ নবী বললেন যখন আজান শেষ হবে তখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তুমি যা চাইবে তাই পাবে তুমি যেটা চাচ্ছ সেটাই তুমি পেয়ে যাবে আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন উতলবুল এজাবাহ তোমরা দোয়া প্রার্থনা করে কবুলিয়ত চাও তোমরা দোয়া প্রার্থনা করো যেখানে তোমাদের দোয়া কবুল হবে যেখানে তোমাদের দোয়া কবুল হবে সেই জায়গায় তোমরা আল্লাহর নিকটে দোয়া করো তার একটা হচ্ছে ফিল একামা একামাত দেওয়ার সমাতে তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো আজান দেওয়ার সময় তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো ওই সময় তোমরা যেটা চাইবে সেটাই তোমরা পেয়ে যাবে আজান ও একামতের সমাতে যেটা তোমরা চাচ্ছ সেটা তোমাদেরকে প্রদান করা হবে আল্লাহ রসুল বলছেন যে ওয়াইন্দাল মাতারে বৃষ্টির সময় তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা দয়া আল্লাহর একটা রহমত যখন বৃষ্টি হচ্ছে তোমরা আল্লাহর কাছে কিছু চেয়ে নাও বিদ্যা চাচ্ছ ক্ষমা চাচ্ছ জান্নাত চাচ্ছ মেয়ের কল্যাণ চাচ্ছ ওই সময়তে আল্লাহর দরবারে কিছু চেয়ে নাও ওয়াইন্দাল বাস আর যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও যখন যুদ্ধ শুরু করতেন আল্লাহর নবী তখন আল্লাহর দরবারে তিনি হাত তুলেই প্রার্থনা করতেন বদরের যুদ্ধের ব্যাপারে এসেছে বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তিনি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন আল্লাহ সাবা লাতুবাদ ফিলার যে ইলাইমিল কেয়ামা আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো তেরো জন লোককে ধ্বংস করে দাও তাহলে কেয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো তেরো জন মানুষকে ধ্বংস করে দাও তাহলে কেয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছি এ হাদিসের এই অংশে যে যুদ্ধের সময়তে কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন তিনটি জায়গাতে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করেন তার একটি হচ্ছে আজানের সময় একটি হচ্ছে একামতের সময় আজানের সময়তে আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয় আমরা জানি যে রামাজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন যে রামাজান মাস আসলে এজা দাখালা রামাজান ফতেহা তাবুসামা রামাজান আসলে আকাশের দরজা খোলা হয় অফতেহা তাবুব রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আর আমরা এ হাদিসে বুঝতে পারছি যে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় সম্মানিত দর্শক মন্ডলী আবদুল ইবনে উমর রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল আলিহ ওসাল্লাম বলেছেন মান কাল হেইন কাল আল মোয়াজ্জেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মজেন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর শ্রোতা তখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল বলছেন মোয়াজেন যখন বলবে আশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই শ্রোতাও তখন বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মর্জিন যখন বলবে আশহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ আশহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল রসুল শ্রোতাও তখন বলবে আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ মজে যখন বলবে হায়া আলাহ হায়া আলাহ শ্রোতা তখন বলবে লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ তোমরা সলাতের দিকে আসো তোমরা সলাতের দিকে আসো শ্রোতা তখন বলবে বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা আল্লাহর ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা মজেন যখন বলবে হায় আল আল ফালাহ হায় আল আল ফালাহ শ্রোতা তখন বলবে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে ও আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া এরপরে মজদিন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় শ্রোতা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর মজিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বেহি মনে প্রাণে আল্লাহর নবী বলছেন কেউ যদি মনে প্রাণে অন্তর থেকে মজেন যা বলছে তাই বলে বা দাখালাল জান্না তাহলে জান্নাতে প্রবেশ করবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আজানের পরিণতি জান্নাত আজানের উত্তরের পরিণতি জান্নাত কেউ যদি অন্তর থেকে মনে প্রাণে ভয়ভীতি নিয়ে উত্তর দেয় সম্মানিত দর্শক মন্ডলী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 ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের